পরম করুণাময় মেহরবান আল্লাহর নামে এ পর্যায়ে পবিত্র কোরআন ও সৈয়াদিস থেকে আলোচনা রাখছেন আয়লাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েব আমির ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলে উদ্দিন ডক্টর মোহাম্মদ মুসলে উদ্দিন নায়েব আমির আয়লাদিস আন্দোলন বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأقم وجهك للدين حنيفاً فطرة الله التي فطر الناس عليها لا تبديل لكلمة الله لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون محترم بھارت پرپت أمين السينيان نائب أمين যিনি আজকের এই সভার বা তাবলিগে ইজতেমার সভাপতিত্ব করছেন মাননীয় সেক্রেটারি জেনারেল সাহেব এবং মজলিসা আমেলার অন্যান্য সদস্যবৃন্দ আহলে হাদিস আন্দোলনের সারা দেশ থেকে আগত নেত্রী ও কর্মীবৃন্দ আহলে হাদিস যুব সংঘের নেতা ও কর্মীবৃন্দ মহিলা সংস্থার নেত্রী ও কর্মীবৃন্দ সোনামণি সংস্থার নেতা ও কর্মীগণ এবং জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর উপস্থিতিকে সমানভাবে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনকে যারা আমাদেরকে অত্যন্ত সহজে স্বাভাবিকভাবে এই মহাসম্মেলন আয়োজন করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ এতটুকু আমরা বুঝতে পারছি যে আমাদের উপরে যে সকল অপরাধের অভিযোগ ছিল সেগুলা সত্য নয় সেগুলা মিথ্যা সেগুলা অবাস্তব গত সরকারের কাছেও সেটা পরিষ্কার ছিল বর্তমান সরকারের কাছেও সেটা পরিষ্কার গোয়েন্দা বিভাগের সাথে সেটা পরিষ্কার প্রশাসনের কাছে সেটা সাফ সাংবাদিক জগতের কাছে সেটা পরিষ্কার হয়েছে আন্তর্জাতিক জগতে সেটাকে আমরা ক্লিয়ার করতে পেরেছি এবং প্রকৃতি অঙ্গনে আহলে হাবিব যে নির্দোষ এ ব্যাপারে মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল্লাহ আলেব থেকে শুরু করে নিম্ন পর্যন্ত সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাফ সবাই বলছেন ডক্টর গালেব অপরাধী নন দোষী নন গত সরকার থেকে যারা ধরেছিলেন তাদের থেকে পর্যন্তই ছাড়ছেন না কেন ছাড়তে পারছে না কি যেন অদৃশ্য এক ব্যাপার রহস্য সবার সাথে বৈঠক হয়েছে সর্বশ্রেণীর সাথে আমার বৈঠক হয়েছে যাই হোক এটা আমার তাকদির মেনে নিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আব্দুর রাজাক ভাই যেটা বলে গেছেন আল্লাহ পাক যেদিন মঞ্জুর করবেন সেদিন ইনশা আল্লাহ তিনি বেরিয়ে আসবেন একটি ভুল বুঝাবুঝির অবসান করতে চাই মহাতারাম আমিরের জামাতের ব্যাপারে আহলাদিস সমাজ জামাতের বিশেষ করে আহলাদিস আন্দোলনে কারো সামান্যতম মহব্বতের কমতি আছে কারো ভালোবাসার কমতি আছে কারো সে ব্যাপারে অবহেলা আছে এই কথা যদি কেউ বলেন বা মনে করেন তাহলে তার মতো বিশ্বাস ঘাতক এবং প্রতারক এই তেমনি আর দ্বিতীয় কেউ নাই আমরা যান দিয়ে আমরা মাল দিয়ে আমরা শ্রম দিয়ে আমরা দোয়া দিয়ে আমরা সার্বক্ষণিক ভাবে তাকে ফিল করে অনুভব করে প্রচেষ্টা করে তার জন্য দোয়া করে কেউ ভুয়া ক্রেডিট নিতে চেষ্টা করবেন না আজকে আমার আলোচ্য বিষয় এটা নয় আলোচ্য বিষয়ে কালকে আমার আজকে আমি বক্তৃতা করতে চাই নাই রেস্টে থাকবো কাল আমার আলোচনা করবো ইনশা আল্লাহ নাজিজ কিন্তু ভাইরা বাধ্য করলেন আজকে আলোচনা করার জন্য আর কালকে কয়েকটা জায়গায় বড় বড় কিছু শিক্ষিত দায়িত্বশীল ব্যক্তি বেশ কিছু প্রশ্ন ছেড়ে দিয়েছেন ইসলামের ব্যাপারে জটিল জটিল প্রশ্ন সে প্রশ্নগুলার যোগ্য আমি নই সে প্রশ্ন আল্লাহ আবদুল্লাহের কাফি সাহেবকে করা হয়েছিল উনিশশো ষাট সালে পাকিস্তান শাসনতন কমিশন থেকে চল্লিশটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত ইসলামের কথা বলেন সুদের কি করেন ব্যাংকের কি করবেন পররাষ্ট্রনীতির কি করবেন তারপর আপনি ইসলামিক আইন বাস্তবায়ন চুরি জানার কি সেগুলো বাস্তবায়ন করবেন দেশের সংখ্যালঘুর কি করবেন আপনি এগুলার জবাব আগে দিন তারপর ইসলামের কথা বলুন সারা পূর্ব পাকিস্তানের কোন আলেম সাহস করে দাঁড়াতে পারে নাই জবাব দেওয়ার জন্য শেষ পর্যন্ত জমিয়ত আহলাদের তৎকালীন প্রেসিডেন্ট আল্লামা আবদুল্লাহ কাফি সাহকে কলম ধরতে হয়েছিল চল্লিশটা প্রশ্নের আটত্রিশটার জবাব লেখা যখন শেষ হলো কলম হাতে ধরে তিনি ইন্তেকাল করেছিলেন ফজরের রক্তে সারা দেশের সকল মধাবের আলেমেরা পাশের রুমে বসা ছিলেন যে উনি কি লেখেন জবাব সেগুলো আমরা দেখব কিন্তু তিনি চূড়ান্ত করতে পারেননি আজকে সেই সকল প্রশ্ন আমাদের মতো ছোটখাটো দুর্বল মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে এবং কালকে বড় বড় দায়িত্বশীলা প্রশ্ন করেছেন কাজে আমি ইনশাল্লাহ খুব সংক্ষেপে কয়েকটা আলোচনা শেষ করার চেষ্টা করব খুব দ্রুত গতিতে আব্দুর রাজাক ভাই আলোচনা করলেন সেটা একটা আচ্ছা, যোগসূত্র আছে এই সকল প্রশ্নে যে জান্নাতে যাবেন পুরুষ পাবে বাহাত্তরটা নারীর কথা কোথায় নারী কয়টা পাবে খালি পুরুষ নারী তো পুরুষের অর্ধেক আচ্ছা এই জাতীয় প্রশ্ন আর কি তাদের এই পৃথিবীতে জেন্ডার প্রবলেম সারা পৃথিবীতে নারী সমস্যা আর পুরুষ সমস্যা ইসলাম নারীকে কে দিয়েছে আর পুরুষকে কে দিয়েছে আখের এত খালি পুরুষের কথাই পাবে বাহাত্তর তেহাত্তর কত কিছু নারীর রূপ সৌন্দর্য আর নারী পুরুষকে কি ধরনের বলিষ্ঠ হবে কি ধরনের রূপবান পাবে আর কতটা পাবে সেটা তো কেউ বলতেছেন না নারীকে কি ইসলাম ঠকায় নাই এই সকল প্রশ্ন তুলে ধরেছেন আসুন আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে খুব দ্রুত করতে আপনাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করব কালকে ইনশাআল্লাহ আপনাদের আমাদের বক্তব্য দেশে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাজিজ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ক্ষেত্রতের উপরে তার স্বভাব ধর্মের উপরে তার নেচারের উপরে তার নেচার এবং স্বভাবের বাইরে আল্লাহ পাক কোন আইন কোন বিধান নির্ধারণ করেন নাই আল্লাহ ইবনে খালদুন তিনি সমাজ বিজ্ঞানের পিতা তার মুকাদ্দেমের মধ্যে লিখেছেন যে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে এমন কোন বিধান হতে পারে না যেটা মানুষের নেচারের বিরুদ্ধে ঠিক একই কথা ইমাম ইবনে কাইম জৌসিয়া তার আল আব্দুল ওকাল হুকমিয়ার মধ্যে লিখছেন বিস্তারিত কথা সেগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ গ্রন্থ একটা লেখা শেষ করেছে সেগুলো ব্যাপারে প্রায় চারশত পৃষ্ঠা এখন সম্মান আগে প্রকাশ করতে পারেনি পরে যখন আসবে তখন একটা একশো পৃষ্ঠার চ্যাপ্টার আমাদের সেগুলো পাবেন ইনশাআল্লাহ আজিজ তো নেচার কি মানুষের নারী প্রসঙ্গে আপনারা তুলে ধরেছেন ভালো কথা কালকে প্রশ্ন করেছেন নারীকে আল্লাপাক নেচার অনুযায়ী তার স্বভাব অনুযায়ী যা দেওয়া যা পাওয়ার সেটা ইসলাম দিয়েছে যেটা তার জন্য প্রযোজ্য না সেটা ইসলাম নারীকে দেয়নি এক নম্বর প্রশ্ন আসুন যে পুরুষ বিয়ে করতে চারটা নারী কেন চারটা বিয়ে করতে পারবে না আরো সে অধিকার দেওয়া উচিত নাহাদ ইসলাম ইনজাস্টিস করেছে অন্যায় করেছে আচ্ছা উত্তর আমি সংক্ষেপে দিয়ে যাচ্ছি নারী কাল্লাবাদ যেভাবে সৃষ্টি করেছেন চারটা স্বামী রাখার মতো যোগ্যতা তার নাই এভাবে আল্লাহবাদ তাকে সৃষ্টি করেননি তার কারণ হল কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হল যে চারজন পুরুষ যদি এট এ টাইম আপনারা যে নারী স্বাধীনতা চাচ্ছেন ইসলামের বিরুদ্ধে প্রশ্ন তুলে ধরছেন পুরুষ চারটা বিয়ে করতে পারবে নারী কেন চারটা বিয়ে করতে পারবো না আমি আপনাকে বলি ও মহিলা খুব তো সেমিনারে বক্তব্য করেছেন এই মুহূর্তে আপনাকে চারজন আলজেরিয়ান পুরুষের সাথে আমি বিয়ে দিতে চাই আপনারা রাজি আছেন কিনা আপনি কম বলে কান্দা কেটে ভাববেন ইসলামের মধ্যে যখন প্রশ্ন তুলেন তখন খুব শখের চোখে প্রশ্ন তুলেন আমি শুনি সেমিনারে দেখি রেডিও টিভিতে তারা ভাষণ দেন আপনারা যখন স্বাধীনতা দাবি করছেন পুরুষ সমান চাচ্ছেন একজন পুরুষ চারটা বিয়ে করে তার সংসার থেকে আছে এখানেই আমাদের একজন নেতা আছেন যার বাবা চার বিয়ে করেছেন স্ট্যান্ডিং এমন সে সংসার খুব ভালোভাবেই চলছে আমি সেবার পেয়েছি কোন সমস্যা তার হয়নি কিন্তু আপনি কিছু চারজন বা দুইজন পুরুষের সাথে বিয়ে দিয়ে দেখে আপনার জীবনের অবস্থা কি দাঁড়ায় এক টাইম যদি দুইজন পুরুষ আপনার কাছে তার যৌন চাহিদা পুরা করার জন্য যা আপনার উপায়টা কি হবে বলতেছেন তো ইসলামের কথা ইসলামের জন্য নারীকে যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই তার জন্য বিধান দিয়েছে দুই নম্বর কথা যে আপনাকে চারজন স্বামীর কাছে আপনাকে বিয়ে দিলাম আপনার পেটের যে সন্তানটা সেটা কার হবে কোন স্বামীকে আপনি দিবেন এটা চার টুকরা করে দেবেন না কোন বাপের নামে সে সন্তানটা পরিচিত হবে তখন কতগুলো ঝামেলায় পড়বেন হয় ডিএনএ টেস্ট করতে হবে ডিএনএ টেস্ট করে চারজনের সেটা মেনে নিতে যাবে না কেন আইন মেশিনারি পরীক্ষার সাথে নির্ভরশীল নয় সেটা হল বেদে এবং চেহারার সাথে সম্পৃক্ত সেজন্য আবার আলাদা আইন পাশ করতে হবে কোন কোন কেসে কোন কোন ধারা কোন কোন সিমটম কোন কোন আলামত সামনে আসলে কে সন্তানটা পাবে সেজন্য আপনার বহু আইন করতে হবে আর একটা বাচ্চার ফয়সলা করতে গেলে চারজন স্বামীর একজন স্ত্রী নেয় কোর্টে একশত বছর লড়াই করতে হবে আয়তে মেলাবে না চাচ্ছেন তো খুবই আপনাকে স্বাধীনতা দেওয়া হবে তারপর আপনি বলছেন যে নারীকে পুরুষের এবং নারীর মধ্যে এত পার্থক্য করা হচ্ছে কেন পুরুষ নারীকে ভিতরে রাখো নারীকে পর্দা রাখো নারীর এক স্বামী থাকবে আমি প্রশ্ন করি পুরুষ হল বহির্মুখী নারী হল অভ্যন্তরীণমুখী নারী পুরুষে যখন মিলন হয় নারীর ভিতরে প্রবেশ করে পুরুষের ভিতরে কিছু প্রবেশ করে না আপনি যখন এই সম্মেলনে ঢুকবেন তখন গেটে পাহারাদার থাকবে না বাইর হওয়া যাওয়ার সময় গেটে চেক হবে সম্মেলনে ঢোকার সময় যেতে চেক হবে না বাইর হওয়ার সময় হ্যাঁ? ঢোকার সময় চেক হবে কেন এখানে বক্তা আছে এখানে আলিমুলাম আছে এখানে মাইক আছে এখানে যন্ত্র আছে এখানে শ্রোতা আছে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটে বহু সমস্যা হতে পারে যেন যেখানে ঢুকবেন সেখানে হাজার সমস্যা আর বাইরে যখন যাচ্ছেন তখন আপনার কোনো সমস্যা নাই পুরুষ নারীর সাথে ঢুকে তার ভিতরে হাজার সমস্যা চেক ঢোকার সময় করতে হবে বাইর হওয়ার সময় নয় পুরুষ বেরিয়ে যায় তার চেকের প্রয়োজন নাই আপনি নারী আপনার সাথে বহু সমস্যা আছে আপনার এই দেহের মধ্যে ডজন ডজনে আইন জড়িত আছে আপনার পেটে ঋতুবতী অবস্থায় আপনার আইন কানুন রয়েছে পবিত্র অবস্থায় আপনার অন্য আইন কানুন রয়েছে আপনার পেটে বাচ্চা ধরবে সেটা কার বাচ্চা সেটা নেওয়ার চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে আপনার বুকে দুধ রয়েছে দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চা কাচ্চার মধ্যে সম্পর্কের ব্যাপার রয়েছে দুধমা হয়ে গেলে তার সাথে আমার আইনগণে বিয়ে সাথে চলবে না আপনার এই দেহের সাথে হাজার প্রকারের সমস্যা জড়িত আইন কানুন জড়িত আপনি যদি পুরুষের মতো স্বাধীনতা চান হাজার প্রকার সমস্যা আপনি নিজে জর্জরিত হয়ে পড়বেন তিন নম্বর নারীদের মধ্যে অধিকাংশ রোগের ব্যাপার থাকে এখনো দেখবেন যে ওনারা বলে যে এইডস থেকে সাবধান থাকুন আর সেই জন্য বলে ধর্মীয় পবিত্রতা রক্ষা করুন আপনার সাইনবোর্ড দেখেছেন এইডস থেকে বাঁচুন ধর্মীয় পবিত্রতা রক্ষা করুন তার মানে কি ইসলাম যে বিধান দিয়েছে নারী পুরুষ মেনে চলো তাহলে তোমরা সিভিলিস থেকে গনেরিয়ার থেকে নপুংসক থেকে চর্মরোগ থেকে তোমরা রক্ষা পাবে এবং বহুগামী নারী তাদের মধ্যে এক বেশি থাকে সিভিলিস বেশি হয় গনেরিয়া বেশি হয় ইত্যাদি ইত্যাদি নানান সমস্যায় জর্জিত হয় একটা নারী কোন কোন এক পুরুষের যে স্ত্রী তার যৌন রোগ সাধারণত হয় না কিন্তু যারা বহু বহুগামিনী ব্যবসা তাদের মধ্যে সিভিলিস থাকবে গণেরা থাকবে পাশ্চাত্যে ব্যবসাখানা যেগুলো আছে সেখানে যারা যায় আমি একটু বাজে কথা বলছি মনে হয় কিন্তু প্রশ্ন যেটা এমন জটিলভাবে এসেছে আমার কিছু জবাব না চলে না প্রথমেই গিয়ে দেখে যে তোমার এইডস ঠিক আছে তুমি নিরাপদ আছে সার্টিফিকেট আছে কিনা ব্যবসাকে সার্টিফিকেট দেখে না আমার মধ্যে এইডস নেই আমার মধ্যে সিভিলিস নেই আমার মধ্যে ঘনেরিয়া নেই তারপরে তার ব্যবসা চলে না হলে ব্যবসা চলে না আপনার কি মুসলিম সমাজের ইসলাম পবিত্রতার ঘোষণা দিয়েছে নারী পুরুষের অধিকার নিয়ে কথা বলতে নিজের উপর আপনি বিপদ টেনে আনছেন আরো কথা আছে আপনি বিবাহ পূর্ব স্বাধীনতা চান না বিবাহ পরের স্বাধীনতা চান যদি বলেন যে বিবাহের পূর্বের স্বাধীনতা তাহলে বলবো যে আপনি বহুগামীর বেশ্যা কোন পৃথিবীর বেশ্যাও চায় না যে তাকে বেশ্যা বলা হোক না চায় চায় না সে নিজেকে নিজে বড় ভালোই করতে চায় আর আপনি তখন জানোয়ারের চেতে অধম হয়ে যাবেন উঠা এটা একটা নাম বালুম আবাল কেন পশুদের যৌন চাহিদা সবসময় থাকে না বছরে একবার কিংবা জীবনে একবার তারপরে এক পশু এক মাদি পশু দুইটা পুরুষ পশুর সাথে মিলেছে এমন রেকর্ড পৃথিবীতে খুব কম এমনকি একটা কুকুরি কুত্তি যে সে একটা কুত্তার সাথে সাধারণত মিলে একটা বাচ্চা এসে দেয় তার চাহিদা ফুয়ে যায় তা শেষ গরু একই অবস্থা ছাগল একই অবস্থা আবার পাখি যারা আছে আমি একদিন বিবিসিতে শুনছিলাম যে এই দক্ষিণ গোলার্ধের পাখি এক বছরে যে পাখি পুরুষ পাখির সাথে মিলল পরের বছর যে ওই মহিলা পাখিটা দক্ষিণী চেঁচাইতে থাকে যে আগের বছর যে পাখির সাথে তার মিলন হয়েছিল ওইটার সাথে সে মিলবে তাছাড়া অন্য কোনো পাখির সাথে সে মিলবে না এটা পাখিদের মধ্যেও বিধান রয়েছে এটা পশু পাখির নিয়ম ইল্লাম আসলে এক আত্মা পশুর মধ্যে এক্সেপশন থাকতে পারে কিন্তু পশুর মধ্যে নিয়ম আছে একটা মাত্র পুরুষ ছাড়া দ্বিতীয় পুরুষের সাথে এক এ টাইম এক বছর মিলে না আর আপনি মানুষ আপনাকে বানালে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত আপনি পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যায় ইসলামের মধ্যে কটাক্ষ করতে যায় বলেন যে আমরা বহুক আমি কেন হতে পারবো না সে স্বাধীনতা কেন দেওয়া হয় না সে স্বাধীনতা দিলে আপনি কি হচ্ছেন পাচ্ছেন কি ব্যবসার একটা উপাধি ছাড়া আপনি দ্বিতীয়ত কি পাচ্ছেন বিবাহের পরবর্তীতে গেলে আপনার সংসার ভেঙে যাবে পাশ্চাত্য যতই বলুক স্বাধীনতা দিয়েছি আপনারা জানেন ব্রিটিশের ডায়ানা তাই না ডায়ানাকে প্রিন্স চার্লসের স্ত্রী ভবিষ্যৎ পুরা ইংল্যান্ডের রানি হবে তাই না ঘর ভেঙে গেল ভেঙে গেল কি কারণে প্রিন্স চার্লস রাজপুত্র রাজপুত্রদের শুয়ে তাকে ক্যামেলিয়ার করে বউ রেখে আর দেয় শুয়ে তাকে মেজর হুইটার করে পাশ্চাত্য এত স্বাধীনতা তারপরেও তাদের ইজ্জত বোধ আছে আমার বউ আরেকজনের ঘরে যায় শুবে আমার সময় আরেকজনের ঘরে যাবে এটা তাদের তাদেরও মনের মধ্যে সমস্যা আছে সাইকোলজিক্যাল সমস্যা সবারই আছে এমনকি আমি বলি আমার স্ত্রী একটা স্কুলে শিক্ষকতা করেন কোনদিন আইসা যদি বলেন যে আজকে প্রিন্সিপাল লাগালাগি করছেন মানে আমার পুরুষত্বে এতই কঠিন ভাবে বাঁধে যে আমার স্ত্রী শিক্ষকতা করে বলে ছুটি চলে ছুটিতে নেই আমার ইজ্জতে বাঁধে আজকে চাকরি সাইকেল চলে আসে যে পুরুষ যার মধ্যে পুরুষত্ব দেওয়া হয়েছে তার স্ত্রীর কারণে তার সম্মান বোধ অবশ্যই জাগবে এবং যে নারী সত্যিকার স্বামীকে ভালোবাসে স্বামী অন্য জায়গায় যদি সমস্যা সৃষ্টি করে স্ত্রীর মনে মতো অবশ্যই দাগ কাটবে তাহলে এরকম হয়ে গেল ঘর ভেঙে গেল ডায়ানা রাস্তায় জীবন হারালো প্রিন্স চার্লস কোন রকম তার চেয়ে বেশি বয়স্ক আরেকজনকে বিয়ে করে দিন কাটাচ্ছে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের স্বামী মনিকা লিউনেস্কি তারপর পাওলা জনসের সাথে আকাম কোকাম করে হিলারির সাথে জীবনের যে জীবন গেছে মাই লাইফ করে দেখেন ক্লিন্টনের হিলারি ক্লিন্টনের কাছে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে এই দিন ঘটার জন্য আমি অত্যন্ত অনুতপ্ত স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চাইতে পেয়েছে তার স্ত্রীর কাছে তারপরে হিলারি ক্লিন্টন হয়তো ফেল করবে আমার মনে হচ্ছে আমি সে সকল আলোচনায় যেতে চাচ্ছি না একেবারে নিকৃষ্ট যে কম যৌনতার দিক থেকে তাদের দেশের সকল অনুভূতি রয়েছে আর মুসলমানের দেশে এই সকল আলটু ফালতু মহিলার সেমিনার করে আর ফাউল টক করে হলটপ যেগুলা করো সেগুলো আমি অনুরোধ করবো যে বাস্তবে তোমাদেরকে ওই পথে নিতে চাই দেখে তুমি রাজি আছো কিনা আর তোমার দেহে কুলাই কিনা সম্মানিত উপস্থিতি দুই নম্বর কথা কাজে বলছে নারীকে ইসলাম পর্দার বিধান করেছে এই জন্যই তার সেফটির জন্য এই সম্মেলনের সেফটির জন্য এখানে চেক বসানো হয়েছে এটা গুরুত্বপূর্ণ জায়গা পুরুষ হল বহির্মুখী তারও তো চেকের প্রয়োজন নাই তার আসলে দোষ নাই তার পেটে বাচ্চা ধরে না তার বুকে দুধ নাই তার কিছুই নাই সে তার দেহের সাথে তেমন আইন জড়িত নাই তুমি তো মহিলা তোমার পেটে বাচ্চা ধরে তোমার ঋতু আছে তোমার বুকে দুধ আছে তোমার নানা সমস্যা আছে তোমার দৈহিক শক্তির কমতি আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেলে নারী আর নারী থাকে না তার ক্ষমতাই থাকে না তবে অন্যরকম হয়ে যায় কাজে ইসলাম আমি বলেছি আল্লাহ এটা আল্লাহর সমাগত ভাবে সৃষ্টি সেভাবেই দেওয়া বিধান আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় না তুমি যদি সৃষ্টিগত ভাবে নিজেকে পুরুষ করতে না পারো তাহলে পুরুষের অধিকার তুমি চাচ্ছ কেন আর পুরুষ যে নারীর অধিকার চায় দিতে পারবা তোমাকে আমি পুরুষের অধিকার দিয়ে দিলাম তুমি কিভাবে পুরুষ সত্তা সাজো কিন্তু আমি তোমার কাছে অধিকার চাই তুমি আমার পেটে সন্তান ধরার ব্যবস্থা করলাম দিবে না তোমার অধিকার তোমার দায়িত্ব আমাকে দিয়ে দাও আমার দায়িত্ব তুমি নিয়ে নাও অধিকার সমান সমান ভাগ হয়ে যাক আমার বুকে তুমি দুধ দিয়ে দাও তোমার বুক তুমি খালি করে দাও সম্মানিত উপস্থিতি তা তো হয় না খালি ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য এই কথা বলে যে সমান অধিকার দেওয়া হলো না সেদিন বিশাল সেমিনার হয়ে গেল চীন মন্ত্রী সম্মেলনে পক্ষে নারীদের একজন হিন্দু মহিলা হলে তার প্রধান সম্ভবত হেনা দাস শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে নারীদের কি ফয়সলা হবে সেটার সভাপতিত্ব করবেন একজন হিন্দু মহিলা মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সেটা উদ্বোধন করলেন চমৎকার একটা কথা বলেছেন যে লক্ষ্য অর্জনে এবং জীবন সংগ্রামে নারী পুরুষের অংশীদার এটাই সত্যিকার কথা নারী পুরুষের অংশীদার প্রতিদ্বন্দ্বী এবং শত্রু নয় প্রতিদ্বন্দ্বী আমার শত্রু নয় শত্রুতা কেন শত্রুতা সেই করতে পারে যার মাতৃত্ব বোধ নাই আমি যদি মা হই আমি আমার ছেলের সাথে শত্রুতা করতে পারি আমি মা আমি নানি আমি দাদা আমি খালা আমি নানি আমি বোন নাকি আমি নারী সব না আমি নারী শুধু পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে পথে ঘুরতেছি আমার জন্য সেমিনারে ওই সাথে আবল তবল বক্তৃতা করা সম্ভব কিন্তু যে নারীর মধ্যে নারীত্ব রয়েছে সে নারী তো কারো মা কারো বোন কারো খালা কারো নানি কারো দাদি না আমি পুরুষ আমি কারো ছেলে না আমি কারো নাতি না আমি কোন মহিলার ভাগ্না না তাহলে নারীর সাথে পুরুষের শত্রুটা খুঁজে পেলেন আপনি কোন জায়গায় শত্রুটা খুঁজে পাচ্ছেন কেন আপনি আমি মা আমার ছেলে ভালো চাকরি পেলে আমার সমস্যা আছে আমি বোন আমার ভাই ভালো চাকরি পেলে আমার সমস্যা আছে আমি ভাইপনা আমি আমি খালা আমার ভাইটা ভালো চাকরি পেলে আমার কোনো সমস্যা আছে বেরঙ্কুমের মতো তোমরা শত্রুতার বক্তৃতা দিচ্ছ কেন শত্রুতার মতো পুরুষ যেন নারীর এক প্রতিদ্বন্দ্বী এবং শত্রু পক্ষ এটা আরেক অন্যায় আবার বলতেছে যে নারীকে ইসলাম পুরুষের অর্ধেক সম্পদ দিয়েছে আর নারীকে দিয়েছে অর্ধেক পুরুষের ভাই কত ইউসি কুমুল্লাহ ফি আউলাদিকুম লিদ্দাকার মিসল হাদ্দিল উনথাইন তোমাদের সন্তানদের জন্য আল্লাহ বাবু ওসিয়ত করছেন নারী পাবে পুরুষের কতটুকু অর্ধেক বলছে ইসলাম জুলুম করেছে অত্যাচার করেছে এখানেই তো শুরু আমি বলি যে ভাই সম্পদটা কার না মানুষের কথা বলেন সম্পদটা কার বাপের না বাপের সম্পদ তুমি ভাগ চাও কেন নারী হ্যাঁ তুমি তোর মায়ের টানেও খালি নারী তোর বাপ তো পুরুষ মানুষ তোমার বাপ পুরুষ মানুষ তুমি বাপেরটা দাও না খালি মায়ের থাকলে মায়েরটা নাও পুরুষের সাথে তোমার চিরজীবনের শত্রুতা আর পুরুষ জন্ম দিছে বলে যে তার সমপদ তোমার পাইতে হবে এই যুক্তি তুমি কোথায় পেলা গরুয়ে সাড়ে একটা গাভীর সাথে মিলন করে একটা বাছুর জন্ম দিল এই গোয়ালের মালিক বাচ্চা হবে বাছুরে হবে তার অধিকার আছে তুমি তো আইনে মানেন আল্লাহর সৃষ্টির তাহলে বাপের ঘরতে মিলেই তোমার অরিস পাইতে হবে এই বুদ্ধি তোমাকে দিল কারা ইসলাম তোমাকে শিখিয়েছে তোমার বাবার থেকে তুমি কিছু পাবা তাই তো বুঝতে পেরেছ আর একটু বোঝার পরে আর দশ গুণ আগে যা দাবি করা শুরু করেছে কেন তুমি বাবা অর্ধেক শোনো তোমাকে বিয়ে দিয়ে দিল তুমি চলে গেলে অন্যের ঘরে বাবার দেখাশোনা এখন কে করে বাবা অসুস্থ হলে চিকিৎসা কে করায় বাবার যদি কোনো সমস্যা করে সেটা কে দেখে আল্লাহ না করুক তোমাকে তোমার স্বামীর স্বামী তালাক দেয় তুমি কোথায় যাবে ভাইরা শুধু ফুপুরা পর্যন্ত এসে ভাতে ভাতিজার করে ওঠে ফুবু বুড়ি হয়ে গেছে ফুবায় তালাক দিয়ে দিল এই ফুবু যাবে কোথায় সেই ভাইপুর ঘরে এসে উঠতে হয় বাস্তব কথা গেলেন নেচার বাবা মারা গেলেন তার অনেক সমস্যা ঋণ রেখে গেলেন ঋণ শক্ত রেখে বনে যদি মেয়ে যদি কয় আমি ঋণ শোধ করতে দামো স্বামী কি করবে তোমার বাপে ঋণ করে গেছে ওইটা আমি শোধ করবো তাই না আমার ঘরে থেকে হাজিলাম করার জায়গা পাও না দিব তমক মেরে তাই না আর তো দ্বিতীয় কথা করলে কোনো কোন অবকাশ নাই বাপের সব দায় দায়িত্বকে পালন করে এমনকি বাবা যদি মারা গেলে তোমাকে রেখে তোমাকে বিয়ে দায় দায়িত্বকে নেয় তোমার ভাই পালন করে তাহলে সব যদি তার করতে হয় তাহলে তাকে যে স্থান দ্বিগুণ তোমাকে দিয়ে থাকে তাহলে তোমার থেকে হিংসা করার কথা নয় তুমি নিজেই চিন্তা করার কি অবস্থা সম্মানিত উপস্থিতি বাপের অস্তিত্ব রক্ষা করতে গেলে ছেলের দ্বিগুণ পাইতে হবে না হলে বাপের অস্তিত্ব রক্ষা হবে না বিচার রক্ষা হবে না আমি দ্রুত গতিতে অন্যদিকে এগিয়ে যাচ্ছি আসুন ইসলামের বিরুদ্ধে ওনাদের আরো অভিযোগ অভিযোগ করেছেন ওনারা যে প্রথম স্বামীর অনুমতি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়া করতে পারবে না পুরুষ এটা কি ইসলামের বিরুদ্ধে আমি বলবো কিছুটা বিরুদ্ধে আবার কিছুটা বিরুদ্ধেও না যদি আপনারা এটা এই ধরনের উৎসাহ স্বরূপ করতেন বা বিকল্প কোন আইন পাশ করতেন শাস্তির মধ্যে সীমাবদ্ধ রাখতেন অপরাধের মান হিসাব করে আমার কোন আপত্তি ছিল না কিন্তু যদি নিষিদ্ধ করে থাকেন তাহলে সেটা ইসলামের বিরুদ্ধে চলে গেছে কেননা পুরুষের অলি লাগে না মেয়ের অলি লাগে তাই না আমি বিয়া করার পরে বউয়ের কাছে এমন দায় করে গেলাম বউ আমার অলি হয়ে গেল তার পারমিশন করে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না সম্মানিত বুঝতে তবে হ্যাঁ সমস্যা আছে বাংলাদেশে যত অভাবি যত দুই নম্বরই যত ভেজাইলে লোক তারাই বাংলাদেশ সাধারণত দুই বিয়া করে রিক্সাওয়ালা করে ভাত পায় না বউয়ের সাথে গন্ডগোল করে আরেক বিয়া করে নিয়েছে তারে ছাইরা দিলাম তারে ধরলাম বলি মজুর গাড়ির ড্রাইভার যত আছে অধিকাংশের মধ্যে এই সকল সমস্যা সমাজ একটা অসহায় যন্ত্রণার সৃষ্টি করে উঠেছে কাজে সরকার বাধ্য হয়েছে একটা আইন পাশ করার জন্য কিন্তু আইন যিনি পাশ করেছেন যে সরকারের আমলে উনি আবার বউ ছাড়া ওনার অনেক মহিলা তার সাথে উঠা বসা করে কেননা ওনারা এখনো করতেছে ওনার আগের বউয়ের তো ওনারা এখনো দ্বন্দ্ব চলে এই নাটক দেখতে দেখতে সেই রাষ্ট্র সর্বোচ্চ কর্তা ছিলেন ওনার এই বউ ধরার ছাড়া আর বউ সারা অন্যের সাথে ঘোরাফেরা এই সকল কাহিনী কিন্তু দেখতে দেখতে আমরা গোটা যাতে অতিষ্ঠ হয়ে পড়েছি উনি আইনটা প্রথম পাশ করলেন প্রথম স্ত্রীর অনুমোচনা দিতে ওটা করা যাবে না আর এই কুকর্ম উনি বারবার ডজনে ডজনে করে দিতেছেন আচ্ছা কোন ভালো মানুষের কোনো আমাদের আপত্তি ছিল না আপত্তি ছিল না একটা তবে কিছু সংশোধনী ছিল আমার শাস্তি কি কয়েক মাসের জেল হবে কয়েক হাজার টাকা জরিমানা হবে আগের বউ কিন্তু তালাক হবে না তালাক না দিলে তালাক হবে কোথার থেকে আগের বউ থাকলো দ্বিতীয় বউ থাকলো আপনি কয়েক হাজার টাকা জরিমানা দিলেন আর কয়েক মাস জেল খাটাইলেন বড় বউ কি সুখ হইল না কয়েক মাস স্বামী থেকে বঞ্চিত হইলো নিজের সংসার থেকে দশ বিশ হাজার টাকা চলে গেল উকিল মুক্তার আরো খালি কিছু আবার পঞ্চাশ টাকা গেল মাত্র তাহলে কার উপকার কার হইল খুব উপকার হইল না সংসারের উপকার হইলো বড় বড় যথেষ্ট উপকার হইল যাই হোক আর সমালোচনা করতে চাই না আবার কে আবার কম দিবে কেউ এই প্রশ্ন তুলেছেন কাজে আমি কিছু জবাব দিয়ে যাচ্ছি মাত্র আমি কোন পক্ষ বিপক্ষ করছি না খুব দ্রুত আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি ইসলামের ব্যাপারে আপনাদের আরো অভিযোগ রয়েছে যে জেনার ব্যাপারে তালাকের স্বাধীনতা পুরুষ তালাক দিতে পারে মেয়ে তালাক দিতে পারবে না কেন নারী তালাক দিতে পারবে না কেন অনেকে খোলা তালাকের কাগজ পাঠায় দিয়ে মনে করেন তালাক হয়ে গেছে ওটা তালাক হয় না তালাকের কাগজ পাঠায় দিয়ে যদি মনে করেন তালাক হয়ে গেছে অন্য জায়গায় বিয়ে করেন সেটা কিন্তু জেনা হবে তালাক খোলা তালাক আপনি চাইতে পারেন পুরুষ আপনাকে আবার তালাক দেবে সরকারের বিধান আছে খোলা তালাকে দাবি করার পরে সরকারের পক্ষ থেকে চিঠি আসবে সালিশ বসানোর জন্য চেয়ারম্যানের কাছে সালিশ বসে তারপর দুইজনের মধ্যে ভাগ করে দেবে এখন যদি বলেন তালাক যদি না দেয় তখন আইন দুজনের মধ্যে পার্থক্য করে দেওয়ার ইসলামের আইন বিধান রয়েছে স্ত্রী থাকবে না খোলা তালাক দিয়ে দেবে তোমাকে তালাক দিতেই হবে না হলে আইন সেটাকে তাফরিক পার্থক্য করে দিয়ে দিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু তালাক না পাঠাই দিয়ে আরেকজনের কাছে বিয়া পাবেন কিংবা আরেকজনের সাথে বিয়ার চুক্তি করে তার খোলা তালাক পাঠাবেন কিংবা পাঠাবেন বাচ্চা ধরে তাড়াতাড়ি ওই কাম করবেন ইসলাম সে অবকাশ আপনাকে দেয়নি কেন ওই অবকাশ দিলে আপনি আগে অন্যের সাথে ফেরাম করা শুরু করে দিবেন নাহলে গর্ব অন্যের সাথে সন্ধান ধরে এসা তারপরে স্বামীর বিরুদ্ধে একশোটা অভিযোগ তুলে কাগজ পাঠিয়ে দিয়ে তার সাথে ঘর করা শুরু করে দেবেন নো অনেক নিয়ম আছে ইসলাম কোন কিছু খালি একতরফা বিচার ইসলাম করে নাই নারী কেউ যেরকম তার অবস্থা দেখেছে পুরুষের অবস্থা দেখেছে এমন কি কি সমস্যা কোন কোন কারণে হতে পারে যে সমস্যা তুমি সামনে দেখছো এটা ছোট সমস্যা এই ছোট সমস্যাকে তুমি অন্যায়ভাবে সমাধান করতে যাও দশটা বিশাল বিশাল সমস্যা এসে যাবে সে ব্যাপারে আল্লাহ পাকে এই আয়তের শেষে বলতেছে যে তোমরা কিছুই জানো না অধিকাংশ মানুষই জানে না অধিকাংশ মানুষই বোঝে না যেটা আল্লাহ ওয়াহদাহু বোঝেন কয়েকদিন আগে ব্রিটেনে দুই ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হয়েছে বাসর ঘরে যায় দুজনের পরিচয় হয়েছে পত্রিকায় এসেছে বিভিন্ন পত্রিকায় বাসর ঘরে যায় পরিচয় হয়েছে দুজন সহদর ভাই বোন ব্রিটিশ আদালত এখন কি করবে জেনার তো বাপ পারমিশন দিয়েছ যেখানে সেখানে দেশে মিশতেছে তার বাপকে খবর নাই কিন্তু বাসর ঘরে যা পরিচয় হলো দুজন সহদর ভাই বোন ব্রিটিশ আদালত দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে এবং সে বিবাহ ভেঙে দিয়েছে আর কি আইন তারা যাই হোক এই আলোচনা আমি আর বাড়াচ্ছি না ইসলামের বিরুদ্ধে অভিযোগ ইসলাম হল যুদ্ধের ধর্ম ইসলাম রক্তবাদের ধর্ম ইসলাম মানুষের উপরে একেবারে অন্যায়ভাবে কর্তৃত্বকারী ধর্ম দিন আমি জিজ্ঞাসা করতে চাই যারা এই প্রশ্ন তুলেছেন তাদের ধর্মটা কি যে তাদের আয়াত যেখানে রয়েছে সুরাত ওবায় ওই আয়াতের মধ্যে কথাও রয়েছে মাসাল হুম ফিত্তাউরাত ওয়াল ইনজিল যুদ্ধ করে আর শহীদ হয়ে হইলে আল্লাহকে জান্নাত পাওয়া যায় এই উদাহরণ তৌরাতেও রয়েছে ইঞ্জিলেও রয়েছে তৌরাতেও কেতালের কথা আছে ইঞ্জিলেও কেতালের কথা আছে দাউদ আলাহিসামের সব যুগে তালুদকে হত্যা করা হলো জালুত এবং তালুতের যুদ্ধ তালুদ জালুদকে হত্যা করলো সোলাইমান আলাহিসাল্লাম বহু যুদ্ধ করেছেন সাবারানি সিংহাসন নিজে নিয়ে এসেছেন মুসা আলাহিসাল্লামের যুগে যুদ্ধ হয়েছে একমত ইসা আলাহিসাল্লামের যুগে হয়েছে বলে আমার জানা নাই আমার এই খ্রিস্টানেরা ইহুদিদেরকে যে কতবার মেরেছে বাপ্তে রাস্তার যুগে মেরেছে সেটা সুরা বানি ইসরায়েলের মধ্যে ফায়দা যা ওয়াদ উলাহুমা বাসনা আলহিম এবাদ আল্লাহ উলি বাসন সাদিদিন ফাজাসুল খেলা আলাপ খ্রিস্টানরা ইহুদিদেরকে যতবার করেছে একেবারে বংশকে সর্বনাশ করে দিয়েছে মধ্যপ্রাচ্য থেকে সুরাবানি ইসরায়েলে প্রথম কয়েদ আয়তে এসেছে তারা তখন পালিয়ে চলে গেছে কিছু রাশিয়ায় চলে গেছে কিছু জার্মানিতে চলে গেছে বিভিন্ন দেশে চলে গেছে এবং কিছু মদিনাতেও চলে এসেছিল এবং হিটলার এই খ্রিস্টান ইহুদিদেরকে এমন ভাবে জার্মানিতে মেরেছিল যে এখনো পর্যন্ত সে বিচার আদালতে ঝুলতেছে তাহলে ইসলাম মেরেছে ইহুদি খ্রিস্টানের যুগে যুগে যুদ্ধ হিন্দুদের যুদ্ধ দেখুন যত ধর্মগ্রন্থ হিন্দু ধর্মে রয়েছে তার প্রত্যেকটাই রচিত হয়েছে যুদ্ধকে নিয়ে রামায়ণ বলুন মহাভারত বলুন গীতা বলুন সেখানে শ্লোক রয়েছে যদাযদাহি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মনস্ব তদাত্মানং শ্রীজাম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভ্রম এই যুগে থেকে ওদের যেটাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানুষের রূপ ধরে ভারতে আইসা অর্জুনকে সাথে নিয়ে বলল যুদ্ধ তোমাকে করতেই হবে কেন আমি পৃথিবীতে মানুষের আকৃতিতে আসি শুধুমাত্র এই অসৎ লোককে দমন করার জন্য স্বয়ং ভগবান যুদ্ধের মাঠে উপস্থিত এবং অর্জুনকে উৎসাহিত করছে বিরোধীদেরকে যতবার মারো অর্জুন যুদ্ধ করতে চায় না সামান্য কারণ দ্রৌপদীর বস্ত্র হারানোর পাশা খেলা নেয়া এই ভগবান নাই মাইলে স্বয়ং তাদের মারার জন্য অর্জুন যুদ্ধে যাবে না আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমি যুদ্ধ করে মরবো না মারবো না তাই যে ধর্মের জন্য তোমাকে মরতেই হবে মারতেই হবে এটাই গীতা শুরু হয়ে গেল গীতার প্রথম অধ্যায় এটাতেই শুরু হলো তারপরে গীতা আরো বলতেছে যে শ্রী আন সধর্ম বিগুণ পরধর্ম সানুষ্ঠিত ধর্ম প্রতিষ্ঠানার্থায় সংস্থাপনার্থায় সম্ভমে যুগে যুগে না শ্রেয়ান স্বধর্ম বিঘ্ন পরধর্ম সানুষ্ঠিত স্বধর্ম নিধন ক্রিয় পরধর্ম ভয়াবহ শ্রেয়ান নিজের ধর্মই উত্তম আর পরধর্ম যে ভালো হয় সেটা খারাপ নিজের ধর্ম খারাপ হইলেও ভালো আর নিজের ধর্মের জন্য নিজে নিধনম শ্রেয় নিজে ধ্বংস হয়ে যাও কেন পরধর্ম ভয়াবহ পরের ধর্মটাই খারাপ খুবই ভয়াবহ ভয়ঙ্কর যে খুলে দেখুন গীতার সব শ্লোক গুলা সব যুদ্ধকে কেন্দ্র করে মারামারিকে কেন্দ্র করে খুনাখুনি কেন্দ্র করে কাটাকাটিকে কেন্দ্র করে ইসলাম কটা করেছে আসুন আর একাত্ম উদাহরণ দিয়ে নেই প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল প্রশ্নগুলো আমার খুব দ্রুত কালকের মধ্যে আমার মাথায় নিয়ে আসতে হয়েছে তাদের খুব বেশি গুছিয়ে আনতে পারিনি আপনাদের জন্য প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো কত সাল থেকে কত সাল পর্যন্ত কে পারেন বলতে হ্যাঁ যত চতুর্দিকে আঠারো দয়া করে না উনিশশো চোদ্দ থেকে উনিশশো উনিশ সাল পর্যন্ত উনিশশো উনিশ সাল পর্যন্ত এর মধ্যে মুসলমানরা এই যুদ্ধে জড়িত ছিল মানুষ মেরেছিলেন আপনার কত লক্ষ হে খ্রিস্টান জগৎ মানুষ মেরেছিলেন আপনারা প্রথম বিশ্বযুদ্ধের চৌষট্টি লক্ষ সেখানে কোন মুসলিম জড়িত ছিল না এই সকল যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো এর মধ্যে আপনারা মেরেছিলেন ছয় কোটি মানুষ হত্যা করেছিলেন নাগাসাকে এবং হিরোসমা যেরকম বন্ধ মেরেছিলেন এখন কোন সেখানে ঘাস হয় না মানুষগুলো এখন এখনো লুলা আতুর হয়ে যেতেছে আপনারাই আফগানিস্তানে মারতেছেন মারামারি করতেছেন আপনারাই ইরাকে মারামারি করতেছেন বর্মায় সমস্যায় কোন মুসলমানরা তেমন মুসলমান অস্ত্র হাতে সেখানে যুদ্ধে নামেনি কাশ্মীরে নিরীহ মুসলমানদের কারা হত্যা করতেছে মুসলমানরা কোন দিন হ্যাঁ নিজেরা নিজেরা মারামারি তো উস্তাদ একাত্তর সালে নিজেরা নিজেরা মারামারি লক্ষ লক্ষ মানুষ নিজেরা নিজেরা মারামারি করেছে এরা আকিরা আঞ্জুতে নিজেরা নিজেরা মারামারি করেছে কিন্তু আপনাদের সারা পৃথিবীর হিসাব যদি করেন সেটা সামান্য বড় অত্যন্ত গৌণ ব্যাপার তার পিছনে আপনারাই জড়িত মুসলমানে মুসলমানের যুদ্ধ বাজায় সিরাপ টিকা রেখা মারামারি করার পিছনে খ্রিস্টান জগতে জড়িত মুসলমানরা নিজেরা না আপনারা যদি ইতিহাস খুলে দেখেন ভিয়েতনাম যুদ্ধে আপনারা মেরেছেন চার লক্ষ চল্লিশ লাখ মানুষ মেরেছেন হ্যাঁ তারপরে হ্যাঁ চার মিলিয়ন চল্লিশ লক্ষ মানুষ মেরেছেন আর যুগে গির্জার পরস্পর যুদ্ধে গির্জায় গির্জায় খ্রিস্টান গির্জায় গির্জায় যুদ্ধে বারো মিলিয়ন এক কোটি বিশ লক্ষ লোক আপনারা হত্যা করেছেন ইসলাম করেনি মুসলমান করেনি আর নবী সাল্লাহ আলাইসালামের সে কয়টা যুদ্ধ হয়েছে কেউ বলতে পারবেন আঠাশটা যুদ্ধে স্বয়ং গজওয়াত ছিল স্বয়ং অংশগ্রহণ করেছেন আর বাকি থাকলো কয়টা একশো বাহাত্তরটা নাকি আঠাশে বাহাত্তর একশো হয় না একশোটা যুদ্ধ হয়েছে একশোটা যুদ্ধে উভয় পক্ষের কত লক্ষ মানুষ মরছে বলেন মাত্র এক হাজার আঠারো জন একশোটা যুদ্ধে মৃত্যু কয়জন কাফের ও মুসলিম উভয় পক্ষের মাত্র এক হাজার আঠারো জন আর আপনারা এক একটা যুদ্ধেই মেরেছেন লক্ষ লক্ষ কোটি কোটি আর আপনারা ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন আপনারা লজ্জা করে না সরম করে না আল্লাহ নবী যুদ্ধের জন্য যে কথা বলছেন ওকসু বিসমিল্লা বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মান কাফারা বিল্লাহ ولا تغدروا ولا تغيروا ولا تقتلوا وليدا ولا شيخا فانيا ولا امرأة ولا تقطعوا الشجرة ولا منعزلة ولا ولا تقتلوا منعزلة في صومعة মুসলিম শরীফের হাদিস এটা আমার সিরাত ইবনে হিসাম রয়েছে যাও যুদ্ধে যাও কিন্তু যুদ্ধে যাওয়া মিথ্যা কথা বলবো না ধোকা দিবে না ওরা তুকাইয়েরু কোনো কিছু পরিবর্তন করবে না জনপদ ধ্বংস করে পরিবর্তন করে ফেলবে না কারণ নাক্কা হাত পাও কেটে তোমরা তাকে বিকৃত করে ফেলবে না তারপরে মারবে না পুরো মানুষের গায়ে হাত দেবে না শিশুর গায়ে হাত দেবে না নারীর গায়ে হাত দেবে না আর মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যদি দেখো যে ধর্ম মন্দিরে কিংবা গির্জায় কিংবা তত উপাসনায় যে বসে আছে তার গায়ে তোমার হাত দেবে ওলা মুন হাজির সমাজ ওলা তত্ত্ব সাজার এমন গাছও কাটতে পারবে না আর এই ইসলামের বিরুদ্ধে আপনাদের অভিযোগ মুসলমানরা অভিযোগ করেন প্রশ্ন আনার আগ্রহ রয়েছে বোঝার আগ্রহ রয়েছে ইসলাম প্রসঙ্গে তাদের ধ্যান ধারণা লাভ করার জন্য তাদের ইচ্ছা রয়েছে কিন্তু আমরা তুলে ধরতে পারছি না আসুন কাজে গত দুই কয়েক বছর আগে ভারতে প্রসঙ্গ উঠল যে কোরআন থেকে রক্তের গন্ধ আসে সুতরাং কোরআনকে ব্যান করে দেওয়া হোক কোরআনের মধ্যে কিন্তু সবগুলার দিকে রেখে তাহলে কোরআন বন্ধ করে নিত্য হতে পারে না সব শেষ করে দেন আমার কোন আপত্তি নাই কারণ কি তো রাতের কোনো হাফেজ নাই সারা পৃথিবীতে ইঞ্জিলের কোন হাফেজ নাই রামায়ণের হাফেজ নাই মহাভারতের হাফেজ নাই আমি যদি গীতার মোটামুটি হাফেজ কিন্তু তার বড় তো হাফেজ না আপনার এখানে একজন পুরোহিত আছেন গির্জার লোকের মন্দিরের লোকের হাফেজ কিনা তা আমি জানি না কাজে সব পুরে দিলে পৃথিবীতে কোন ধর্মের হাফেজ পাওয়া যাবে না কিন্তু ভারতে লক্ষ লক্ষ হাফেজ পাবেন কোরআনে কোরআন ব্যান্ড আপনি কি করেন পক্ষের থেকে তা তুলতে পারবেন না এটা আল্লাহর কালাম কোরআন আলী আমি তো কোরআনকে ধারণ করার জন্য মুখস্ত করার শিখার জন্য সিনায় সিনায় দিয়ে দিয়েছি লেখা তো হয়েছে পরে আগে তাহলে মুখস্থ আপনি কি করুন ব্যান করে কি করুন ইসলামকে আমার আত্মীয় নিকটাত্ম প্রিন্সিপাল আনিসুর রহমান সাহেব বলে গেলেন যে কোরআনকে আটকাবেন কি ইসলামকে আটকাবেন কি দেয় ইসলাম তো কালজয়ী ধর্ম সাইন্টিফিক ধর্ম বিজ্ঞানসম ধর্ম কালোত্তীর্ণ ধর্ম বদনাম করতে পারেন গলা টিপে ধরতে পারবেন খুন করতে পারবেন কিন্তু ইসলামের আদর্শ কিন্তু কোনো কিছুতেই ফিরে দিতে পারবেন না কেন শ্রেষ্ঠত্ব আর সর্বত্র রয়েছে আসুন আপনাদের আইনগত ব্যাপার নিয়ে দু একটা কথা বলতে বলে আমি আমার বক্তব্য শেষ করি প্রশ্ন তোলা হয়েছে যে ইসলামের আইনগুলো কি কারণে ইসলামের আইন কতগুলো ব্যাপার নেই এক নম্বর হল হেফজুল নাফস আপনার জীবন রক্ষা মূল সূত্র কয়েকটা মূল সূত্র ছাড়া ইসলাম এলোমেলো কথা বলে না হাইকোর্টে যাবেন একই কেস নিয়ে কোর্টে যাবেন দুইজন জজ একজন আমির জামাত ডক্টর আসাদুল্লাহ খান সাহেব জামিন দিলেন আর একজন জামিন দিলেন না বিব্রত বোধ করলেন থার্ড বেঞ্চ আমরা গেলাম তারা আহলে কিছু দশ টোষ ধরে নাকচ করলেন তাহলে কেস কয়টা একটাই না একজন বললেন হা হ্যাঁ, একজন বললেন না শেখ সাহেবের কাছে একই কথা একজন বললেন হা হ্যাঁ, একজন বললেন না তাহলে সত্য কোনটা তাকে নির্ধারণ করার ক্ষমতা মানুষের আছে নেই পাশ্চাত্যেও সবসময় আইনের ভয়ে তথস্ত থাকে ওয়াশিংটন পোস্টে খবর এসছে যে আমেরিকার মানুষ সবসময় বিচার বিভাগের ভয়ে অস্থির কোন কারণে যে কতটা কত ডলার জরিমানা ধরে কেউ জানে না রাত্রে বাচ্চা কান দিতেছে যে কোর্টে কেস করে দেবে আপনি পরের দিন যে দশ বিশ হাজার ডলার গুনে আসতে হবে বাবা ছেলেকে মারছে ছেলে একটু কান দিল পুলিশে যে আইন বিভাগে রিপোর্ট দিয়ে দেবে বিচার বিভাগে পুলিশ বাবাকে ধরে নিয়ে যায় জরিমানা করবে ছেলের মারছে অদ্ভুত এজন্য ছেলেকে শাসন করার সাহস পায় না আমেরিকায় কেউ ছেলেকে মারতে গেলে পুলিশ রাতে তুলে দিতে হয় ভাই এই অপরাধ তো তুমি কি করার করো আমি তো জরিমানা করতে পারবো না তুমি মাইক দিয়ে আমার ফিরাত দিয়ে এসো আমি দশ বিশ হাজার টাকা ডলার জরিমানা দিতে পারবো না অদ্ভুত অদ্ভুত ব্যাপার কুকুরে কুকুরে কামড়া কামড়া গেলে কুকুরে জেলে দেয় ভারতের সাথে হাতি জেলে দিছে কয়েক মাসে আরে ভাই মানুষের বিচার হয় না মানুষ পথে হতে মারা যায় যুগের পর যুগ জেল কোন কারণে খাটে কেউ জানে না পড়ে থাকে জেলখানায় খবর নাই পাগলা হাতে কোথায় ধান খেতের ঘর ভাঙছে হাতি জেলখানায় বসতেছে আইন সারা পৃথিবীর আইন আর ইসলামের মধ্যে কথা বলেন আপনার লজ্জা করে না সরম করে না ইসলাম ক্লিয়ার ইসলাম পরিষ্কার ইসলামের কোন মামলা এক সপ্তাহ ঝুলে নাই মামলা জুড়বে কেন আমার সামনে এভিডেন্স পরিষ্কার সাক্ষী পরিষ্কার বাতি পরিষ্কার আমি একজন বিচারক হিসেবে আমার কমন সেন্স রয়েছে আই আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি আমি এটা বুঝতে পারছি কি ঘটেছে বুঝতে সময় লাগে আপনার সতর্ক থাকলে সৌদি আরবে একটা সুই চুরি করে নেয় কোন চোর পলাইতে পারছে এমন রেকর্ড নেই সৌদি আরবে দীর্ঘদিন থেকেছে আমি চাকরির সুবাদে লেখাপড়ার সুবাদে দেশের প্রশাসন যদি সৎ থাকে এবং শক্ত থাকে মানে হ্যালো যদি না থাকে কোন চোরের বাবার সাথে যে একটা সুই চুরি করে নিয়ে সে আলাদা জায়গায় কথা বলায় থাকে সৌদি আরবের রেকর্ড নাই তারা সে পড়বে কোথায় যাবে কে আশ্রয় দেবে তাকে কোনো না কোনো অবশ্যই ধরা পড়বে কিন্তু সুই চুরির অপরাধে তাকে চিরজীবন জেল খাটতে হবে দশ বছর তার দিনে বেশি হাজত খাটতে হবে এমন তো কথা না কেননা একটা নির্ধারিত মাত্রায় চুরি না করলে তার হাতও কাটা যায় না তাকে জেলেও দেওয়া যায় না পেটের দায়ে গিয়ে আপনার পেটে যা খাদ্য লাগে ওই পরিমাণ চুরি করেছে ওই চুরের কোনো শাস্তি দেওয়া যাবে না কারণ সরকারের খাদ্য দেওয়া নাই দায়িত্ব গাছের নিচে ফল পরে রয়েছে ওটা আপনি পুরো খাইতে পারেন ইসলামের কিছু বিধান আছে কিছু একটা নিয়ম রয়েছে সেই পর্যায়ে পৌঁছে যেতে হবে এক ফকির বেটা কি খাইছে না খাইছে আপনার সেজন্য আপনি বড় পিটুন বড় পিটুন দেওয়ার কোন অধিকার ইসলামে নেওয়া হয়নি আর অপরাধ করেছে আইনের কাছে সে যাবে পুলিশের কাছে যাবে আপনি কে তার গায়ে হাত দেওয়া আমার পকেট থেকে চোরে পাঁচ টাকা চুরি করেছে আপনি এসে চোরকে পিটানো শুরু করেন এই অধিকার আপনাকে কে দিল এটা কোন আইন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ গাড়িতে পাবলিক যা পিটান শুরু করলেন কি ইচ্ছা এরা করেছে নাকি অ্যাক্সিডেন্টটা ওখানে গাড়ি থামবে সেখানে প্রশাসনের লোক আসবে তিনি পরীক্ষা নিরীক্ষা আলামত জাহের করবেন বের করবেন তারপরে যা শাস্তি পারে তিনি সেটা নির্ধারণ করবেন চীনের সে বিধান রয়েছে তুর্কিস্তানের সে বিধান রয়েছে আমার দেশে রয়েছে গণপিটানের বিধান কেননা তারা এগুলো কোন সুইটা আরো খবর নাই তাহলে আমরা পিটিয়ে যতটুকু পারি সাইজ করে দিই হয় সম্মানিত বলতে তাহলে ইসলামের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে কেউ কথা বলতে আইসেন না দয়া করে ইসলাম ক্লিয়ার ইসলাম পরিষ্কার ইসলাম পরিচ্ছন্ন অবকরাজ প্রথম খুব খোদ্াই বলেছিলেন আল কবি দেশের সবচেয়ে শক্তিশালী লোকটি হল আমার সামনে সবচেয়ে দুর্বল যতক্ষণ পর্যন্ত দুর্বলের হক তার কাছে আদায় করে নিতে না পারি আর সবচেয়ে দুর্বল লোকটা আমার জন্য সবচেয়ে শক্তিশালী যতক্ষণ পর্যন্ত তার অধিকার আদায় করে দিতে না পারি প্রথম ভাষণে তিনি এই কথা বলেছিলেন সময় উপস্থিতি আমি বলে যে সোরের হাত কেটে দেবে ইসলামে কত কঠিন শাস্তি রে ভাই মনে হয় যেন গৃহস্থের সাথে আল্লাহর একটা আলাদা খাতে তার পক্ষে কাজ করতেছে চোরের হাত কাটবে হাত থাকবে নাকি বাংলাদেশে দেখো হাজার হাজার চোর একই বেকার সমস্যা যেরকম এত হাজার হাজার মানুষের হাত কাটলে উপায় আছে নাকি আরে ভাই আইন শাস্তি দেওয়ার জন্য নয় আইন হল অপরাধ কন্ট্রোল করার জন্য আইন হল অপরাধ দূর করার জন্য অপরাধ ঘটবার আমি শাস্তি দেব এটা আইন নয় এটা হল আইনের নামে মানুষকে হেনস্থ করা মানুষের সর্বশান্ত করা আইন হলো সেটাই যে আইন অপরাধকে কন্ট্রোল করতে পারে সৌদি আরবে কয়টা চুরি হয় চুরি করতে হাত কাটা আইন স্বর্ণের দোকান রক্তের দোকান কাপড়ের দোকান আসনা আল্লাহ আল্লাহ আজান হচ্ছে সাথে সাথে সব দোকান খোলা রেখে সব নামাজে চলে যাচ্ছে কয়টা চুরে এখানে অনেক মদিনা পাশে আলেম আছেন এই আব্দুল হামিদ আব্দুল সাহাব ভাই আছেন আরো অনেক আলেম আলামা আছেন মদিনায় করার তারা তো দেখেছেন যখন স্বর্ণের দোকান খোলা রেখে চলে যাচ্ছে চুরি কয়টা হয় আর হাত কয়জনে কাটা যায় খুব কমই হাত কাটা হয় বক্তরা একটাও না তাহলে আপনি বলতেছেন সব হাত কাটা যাবে কেন আইন প্রয়োগ যদি সঠিকভাবে হয় চুরি হবে না দেশে চুরি বন্ধ হয়ে যাবে চুরি হবে না হয় না যে দেশে ইসলামের আইন বাস্তবায়িত হয় সে দেশে চুরি হয় না সম্মানিত উপস্থিতি আসুন আমি এটা হলো আপনার যান রক্ষা জীবন রক্ষা জীবন রক্ষার ব্যাপারে আপনি যদি হত্যা হত্যাদণ্ডকে কি দিবেন একজন আপনাকে খুন করলো তার বিচার কি আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব শিক্ষিত শ্রেণীর প্রশাসনের লোকেরা ভাইয়েরা অত্যন্ত আইন বিভাগের লোকেরা প্রশ্ন বহু জায়গা থেকে এসেছে একটু ভালো করে আর কয়েক মিনিট শুনতে হবে আপনাদের তারপরে আমরা আমার বক্তব্য শেষ করবো আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব জ্ঞানীরা শোনো তোমাদের জন্য মৃত্যুদণ্ডের মধ্যে জীবন রয়েছে মৃত্যুদণ্ডের মধ্যে জীবন না মৃত্যু হ্যাঁ আল্লাহ বলে মৃত্যুদণ্ড কার্যকর করো জীবন বাঁচতে কেন এখন বলে অনেক দেশে মৃত্যুদণ্ড তুলে দিয়েছে নেপালে তুলে দিল সর্বপ্রথম মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পরে ঘটনা কি ঘটলো জানেন নেপালের রাজ বংশ পুরো খুন হয়ে গেল তারপরে বলে বাড়ির যুবক এটা খেপলে এক গাছে মায়েরা পুরা পরিবার থাকতে পারে এখন জ্ঞানেন্দ্র সেখানে রাজা হয়েছে যখনই মৃত্যুদণ্ড আপনি তুলে দেবেন সাথে সাথে দেশে অপরাধী চক্র এমনভাবে কাজে লাগবে যে তারা মানুষ মেরে সাফ করে ফেলবে একটা খুনে দণ্ড দিলে সারা দেশের মানুষ নিরাপদ থাকবে আর দুইটা খুনের যদি খুন ছেড়ে দেন তাহলে হাজার একটা খুন ছেড়ে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ খুনের আতঙ্কে ভুগবে এই জন্য আল্লাহাক বলেছেন অনেক কুমফিল আছে হায়াত আলবাব তারপরে আল্লাহাক বলতেছেন যে যে ব্যক্তি একটা মানুষ খুন করলো একটা মানুষকে যে হত্যা করে সে একটা মানুষ হত্যা করে না সারা পৃথিবীর সকল মানুষকে যেন হত্যা করলো আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচালো সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালো শুধু একজনকে নিয়ে ইসলাম চিন্তা করে না ইসলাম সবাইকে নিয়ে পুরাপুরি ভাবে চিন্তা করে ইত্যাদি আমাদের আলোচ্য বিষয় ছিল আসুন নারীর পর্দার ব্যাপারে একটা কথা বলে দেয় এই পর্দাকে ইসলামকে নারীকে শাস্তি দেওয়ার জন্য না তার প্রোটেকশন দেওয়ার জন্য পর্দা নারীর শাস্তি না প্রোটেকশন আত্মরক্ষার জন্য পৃথিবীতে ব্যাপটা থাকার কারণে ইউনিভার্সিটিতে বা কলেজে কিংবা যে কোনো ধরনের লেখাপড়া করতে গিয়ে ছেলের সাথে লাইন হওয়ার কারণে তার সাথে ধরাধরি করার কারণে কিংবা বিয়ের ওয়াদাতে বিয়ে না হওয়ার কারণে কিংবা পেটে বাচ্চা হয়ে সেটা তুমি যে ফালায় দেওয়ার কারণে পরে সমস্যা কার হলো ছেলের হলো না মেয়ের হলো যত মামলা করে যাচ্ছে যত কঠিন কঠিন আইন করতেছেন নারীর কোন উপকারে লেগেছে পুরুষের শাস্তি হচ্ছে এখানে নারীর কোন লাভ হচ্ছে না পুরুষটার শাস্তি হচ্ছে নারীর কোন লাভ হচ্ছে ওই মেয়েটা অন্যের সাথে গর্ব বাদাইল ছেলেটা বিয়ে করলো না কোর্টে মামলা করলেন ছেলেটাকে ধরা হলো শাস্তি দেওয়া হলো জরিমানা করা হলো আপনি যে মহিলা আপনার জেনাকারিণী হিসাবে এই সমাজে পরিচিত থাকলেন নাকি আপনাকে আর দ্বিতীয় চিরচির জীবন বিয়ে করল না আপনি সংসার করতে পারলেন না আপনি পবিত্র হিসাবে মানুষকে সম্মান পেলেন না ছেলেটার শাস্তি হলে কি আপনার সম্মান ফিরে পেলেন ইসলাম তো শুধু একজনকে শাস্তির বিধান করে নেই আপনার সম্মান আপনার ইজ্জত আপনি মা আপনি বোন আপনি পর্দায় চলুন আপনি ইসলামের বিধিবিধান মেনে চলুন সসম্মানে থাকবেন এবং আপনার সম্মান রক্ষা হবে পুরুষ শাস্তি পাক বানাবে এটা তো অন্য কথা কিন্তু আপনার প্রোটেকশন কোন জায়গায় আপনার নিরাপত্তা কোন জায়গায় আপনার হেফাজত কোন জায়গায় আপনার ইজ্জত কোন জায়গায় আপনার সম্মান কোন জায়গায় পুরুষের সাথে প্রতিদিন প্রতিদ্বন্দ্বীরা পুরুষের সাথে পাল্লা দিলেন খুব তাকে শাস্তি দিলেন যাই করেন কিন্তু আপনার লাভটা হলো কি ব্যক্তিগত জীবনে তো আপনি যা খাওয়াবার তা আপনি খোয়াই ফেললেন আসুন তবে সেদের ব্যাপারে এক একটা কথা বলে যেটা শুরু করা দরকার ছিল সেটা দিয়ে এখন আমি শেষ করি আর আমি আগাচ্ছি না যেহেতু সময় বেশি নিয়ে ফেলেছি তৌহিদ বেশ কিছু হিন্দু ভাই এসেছেন শুনেছি তাদের তাদের জন্য পাঁচটা মিনিট আমার দিতে হবে আসন তৌহিদ এমন একটা ব্যাপার যেটা যুক্তিসঙ্গত অযৌক্তিক নয় স্রষ্টা কয়জন হওয়া দরকার সৃষ্টিকর্তা একজন হ্যাঁ দুইজন হলে কি হবে হ্যাঁ আল্লাহ নিজেই জবাব দেন লাউ কানা পি হিমা আলে লা ফাসাদাতা পৃথিবীতে যদি দুইজনে না হয় দুইজন সৃষ্টিকর্তা হয় দুইজন না হয় তাহলে কি হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হবে এক আল্লাহ বললেন যে আমি আসমান বানাবো এখন আর এক আল্লাহ না এখন আমি আসমান বানাইতে না আমি এখন জমিন বানাবো এক আল্লাহ বলে আমি সূর্য উঠাবো আর এক আল্লাহ বলে আমি এখন রাত বানাবো এক আল্লাহ বলে এখন আমি বৃষ্টি দিব আর এক আল্লাহ বলে আমি এখন খরা দিব ইগো থাকে আল মহাসর পাসকুল মোনাফরা শাহরুল্লাহ বলেছেন দুইজন সমান যোগ্য লোক যদি এক জায়গায় থাকে দুইজনেই তার ক্যারাক্টার দেখাতে চেষ্টা করবে না তুমি আর আমি বয়ে থাকবো না আমি কম জানি তো বসতে তুমি যদি কলম ওই দিকে ঘুরাও আমি এই দিকে ঘুরাম ইগর প্যাস আর তুই যদি মহাশক্তিশালী সমান সমান হয় তাহলে একজন আর কোন ছাড়বে নাকি লা ফাঁসা সারা পৃথিবীর অংশ হয়ে যাবে এই যে ইসুফ আলাই সাল্লাম বলেছিলেন তার সঙ্গী সাহেবদেরকে আর বাবু মোতাফারদের কোন খেয়ের আমি লাহুল আহেদুল কাহার এ আমার জেলখানার দুই সঙ্গী আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি অনেক রব ভালো না একজন ভালো একজন ভালো হলে সবকিছু সিস্টেমে চলবে এক কলেজের দুই প্রিন্সিপাল থাকলে কলেজ চলবে একজন না থেকে দুইজন থাকে মাদ্রাসা থাকবে আজকে এই সংগঠনে আমি যদি একজন না হয় যদি দুইজন থাকে সংগঠন চলবে আমির জামাত এখন জেলে এখন আমির কে ভারপ্রাপ্ত আমির যিনি এখন সংগঠন চালাবেন এখন আমি যদি যাই সালাফ হিসাবের কাছে আপনি তো ভার প্রত্যাহ আপনি এই নির্দেশ দেন আরেকজন জেলখানায় যায় যদি কই আমি সে আপনি কি নির্দেশ দেন ময়দানে কি হবে দুইজন আমির আমাদের সামনে এখন দুইজন আমির কিন্তু একজন জেলে একজন বাইরে সংগঠন থাকবে মারামারি হবে না ভুল বোঝাবুঝি হবে না দ্বন্দ্ব লাগবে না এটা স্পষ্ট সিস্টেম আপনাকে আসতেই হবে শৃঙ্খলা আপনাকে আসতেই হবে যদি যে কোন কিছুর সিস্টেম মাথায় রাখতে চান একজনই লাগে দুজন যদি চলে তাহলে সেখানে বিশৃঙ্খলা তো সব ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আবার যদি ভগবান ক্ষমতা ভাগ করে দেন তাহলে কি হবে যেটা হিন্দু ধর্মের হিন্দু ভাইরা কিছু এসেছেন সাতক্ষীরা থেকে আমাকে তিরকুট দেওয়া হয়েছে পাঁচ মিনিট পরে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে আমি বলি যে ভগবান কয়জন হিন্দু ধর্মে কয়জন স্রষ্টা কয়জন হিন্দু ধর্ম কয়জন একজনে আদি স্রষ্টা ব্রহ্মা আমার একজন উচ্চ শিক্ষিত বক্তা বক্তব্যের মধ্যে একটা স্লিপ অফ হয়েছে ব্রহ্মাণ্ড পার বলেছে ব্রহ্মাণ্ড নাই ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মের আন্ডা ডিম এই পৃথিবীটা ব্রহ্মের একটা ডিম দুই ভাগ হয়ে গেল অর্ধেক আকাশ হলো অর্ধেক মাটি হলো এই তো বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড আন্নারাই বিশ্ব কয়েকবার আমরা বলে থাকি এটা ঠিক না যাই হোক ওনারা ধারণা সৃষ্টিকে কয়জন করেছেন একাই করেছেন কিন্তু ক্ষমতা ভাগ করে দিচ্ছেন কয়জনের মধ্যে ক্ষমতা ভাগ করে দিচ্ছেন সৃষ্টি একজনে করলেও ক্ষমতা ভাগ করে দিচ্ছেন লক্ষ্মীর মধ্যে সরস্বতীর মধ্যে তারপরে কার মধ্যে দুর্গার কাছে ক্ষমতা ভাগ করে দিচ্ছেন কিভাবে লক্ষ্মীর দায় দায়িত্ব কি ধন সম্পদ টাকা পয়সা যত এগুলো যদি চাও তাহলে কার কাছে যাবে লক্ষ্মীর কাছে যেতে হবে আপনার মা লক্ষ্মী বলেন না মা লক্ষ্মী গো সাথে সাথে কিন্তু সেরে হয় কোন লক্ষ্মী নাই সবকে আর যদি বিদ্যা চান জ্ঞান চান কার কাছে যাবেন সরস্বতী বিনা পানি মাতার কাছে যাবেন ভগবান তো বহুত উপরে এসে তা শুনবেন না তাই না তাহলে এর মাধ্যমে চাইতে হবে তাহলে যদি ভগবান শোনে তাহলে সরস্বতীর পূজা করে তারপরে গচ্ছ গচ্ছ পরম স্থানাং সস্থানাং পরমেশ্বরী বলে আবার পানিতে মানে ডুবে রেখে আসবে তাই না তাহলে মাতা দুর্গার পূজা কেন মহিষাসুরকে হত্যা করে দুর্গা পুরা ভারতে শান্তি স্থাপন করেছিলেন কাজে যদি শান্তি চাও নিরাপত্তা চাও দুর্নীতি দমন চাও তাহলে কাকে পূজা করতে হবে মা দুর্গা কালী মাতার পূজা করো তাহলে কি হবে ভগবান খুশি হয়ে যাবে ভগবানের কাছে কালী মাথায় জানাই দেবে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে তাহলে ভাগ করে দিল কে সব একক স্রষ্টা ব্রহ্মা এই সকল এদের মধ্যে ভাগ করে দিল এদের মাধ্যমে ভগবানের কাছে যেতে হবে বাংলাদেশের সন্তান দেওয়া তাই দায়িত্ব কার কার হুজুর সয়দাবাদের হাতে এখন খালি প্রক্রিয়া খুললে দেখুন হুজুর সাহেদ সন্তান আল্লাহ একটা ঠিকই আছে মুসলমানও বিশ্বাস করে ওই হিন্দুদের মতো যে আল্লাহ একা ঠিকই আছে স্পষ্ট হয়ে জানে কিন্তু দায় দায়িত্ব কিছু বন্টন করে দিছে খাদা শাহজালালের কাছে তো নির্বাচনে পাশ করা দায় দায়িত্ব যত নেতারা ইলেকশনে দাঁড়ান সিলেট থেকে শুরু করবেন কেন আল্লাহ যেন একা হয়ে দেবো দায় দায়িত্বটুকু কবরের মধ্যে শাহজালাল দিয়ে দিছে বাবা এজিদ বোস্তামি বাইজিদ বোস্তামি সেটা ইরান থেকে কোনো দিন বাংলাদেশে আসেন নাই বাবা এজিদ নামে একটা লোক ছিল তাকে বাইজিদ বোস্তামি বানায় নিছে যদি সন্তান চান যদি বিপদ আপদে মুক্তি চান তাহলে কোথায় যেতে হবে সিটাগাঙ্গের ওই পচা পুকুরে যায় কাশ্মীরে মুখ দিতে হবে না হলে হবে না মহিলারা ওই পচা পানি মুখে দেয় হাতে দেয় সি সি সি সি সি আবার এত শক্তিশালী সে গদার সাদালের পুকুরে আর এই সিরাঙ্গের পুকুরে কে বা কারা দুইটা পুকুরের বিষ ছেড়ে দিল আমাদের মহা শক্তিশালী দেবী অলিউল্লাহ গবার উল্লাহ আর কাসিম অলিউল্লাহ চার ট্যাং চতুর্দিকে দিয়ে ভাইসা উঠলেন নিজেদের জানো বাঁচাইতে পারলেন না আর আল্লাহ বাঘ মানুষের দিয়েছে ব্রেন আশ্রমন মাকলুকাত তোমরা গাধার মতো যায় কাসিম পূজা করো আর গদার পূজা করো সম্মানিত উপস্থিতি আল্লাহ এগুলোর নামে শুনে এই যে দায়িত্ব বন্টন আর তারপর আল্লাহ ধর্ম মোহাম্মদের দিয়ে গেছে আল্লাহ গায়েব হইয়া মোহাম্মদের ধন খাদায় লইয়া বসে আছে কোথায় আজমিরে কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙ্গাল এক নিয়ত যে জন করে এক নিয়ত করে যেখানে যে পাবে সেটাই পাবে বর্তমানে সব ওয়াজ করেছেন যে আমি একটা ট্রেনে যাচ্ছিলাম এক লোক হঠাৎ করে এসে বলতেছে হুজুর দোয়া করবেন এবার আমার হজ হয়ে যাবে হজ হয়ে যাবে মানে এবার হজ হয়ে যাবে হজ যাচ্ছ তুমি যে হজে যাচ্ছি না তুমি এক জায়গায় তৃতীয়বারের মতো যাচ্ছে এক জায়গায় তৃতীয়বার গেলে হজ হবে এটা আবার কোন কথা হজে মাথায় পাখড়ি মুখে দাঁড়িয়ে দেখতেছি আর কোন জায়গায় তিনবার গেলে হজ হয় তাও জানলে আপনি কিসের মৌলবী আমি তো জানি এক জায়গায় একবার গেলেই হজ হয় তিনবার কোন জায়গায় গেলে হজ হয় এবার আমি আজমিরে যাচ্ছি তৃতীয়বারের মতো আজমিরে তৃতীয়বার গেলে হজ হয়ে যায় যে সেখানে গেলে আর কি হয় যে যা চাবেন তাই পাবেন ভাগ্যক্রমে সেই মুড়ির ভেতরে এক চোখ কানা তো জিজ্ঞাসা করলাম যে মানুষের শরীরের সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলে যে চোখ আপনার তিনবার গেলেন আর চোখটা সে আনলেন না বাবার কাছ থেকে অন্ধ হয়ে গেলেন সময় তো বুঝতে মুসলমানও বিশ্বাস করে হিন্দুর মতোই হিন্দু বিশ্বাস করে ভগবান একজন আদি শ্রেষ্ঠ ব্রহ্মা মুসলমানও বিশ্বাস করে এক আল্লাহ সৃষ্টি করেছেন ওলাইন খালাসাহমান খালাকাসমা তুমি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে কে সৃষ্টি করেছে আল্লাহ তারা লাভ মারা তো উদ্ধার কথা বলবে না লাভ মারা তো উদ্ধার মাধ্যমে তারা কার কাছে চায় আল্লাহ কাছে হিন্দুরা যেরকম সরস্বতী লক্ষ্মী তারপরে দুর্গার মাধ্যমে কার কাছে চায় ভগবানের কাছে চাই এটার নামে সেরেক লক্ষ্মীকে ডাইকা সরস্বতীকে ডাইকা দুর্গাকে ডাইকা যদি কোনো হিন্দু মুশ্রেক হয় এক এক ব্রহ্মকে বিশ্বাস করে আর এক আগল্লাকে বিশ্বাস করে মক্কার কাপড়রা লাভ মানাত হবন রোজা ইত্যাদির মাধ্যমে ডাকতে এটাতে বিশ্বাস করে আজকে যে মুসলিম বিশ্বাস করি এক আল্লাহ রয়েছেন অত শাহজালালে বিশ্বাস করি শাহপালালে বিশ্বাস করি খাতাবারে বিশ্বাস করি ওই হিন্দুর মধ্যে ওই মুশ্রিকের মধ্যে আর আমি নামধারী মুসলমানের মধ্যে পার্থক্য কোন জায়গায় তাত্ত্বিক দিক থেকে কোনো পার্থক্য নাই এক জায়গাতেই গন্ডগোল হয়ে গেছে তৌহিদ বুঝি নাই সেরে বুঝি নাই হিন্দু ভাইদের দৃষ্টিকোণ আকর্ষণ করে আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আবু তাহলে বর্তমানে সাহেবের কাহিনীতে কাকের কার সামনে আপনি মাথা নত করবেন কে আপনার মাথাটা এই যে নত মাথা কে পাওয়ার যোগ্য লাল কামার শামস ওয়াল কমর ওয়াসজুদু চন্দ্রকে সিজদা করবে না সূর্যকে সিজদা করবে না কোন পীর কেনা কোন ঠাকুর কেনা কোন দেবদেবী কেনা কোন কবর কেনা কোন ক্ষমতা ধর কেউ না কোন ক্ষমতাহীন কেউ না জীবিত কেনা মৃত্যু কেনা সৃষ্টি করে চিন্তা করবে কাকে যিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে সব কিছু কে সৃষ্টি করেছেন সৃষ্টাই পেতে পারে একমাত্র আপনার শ্রেষ্ঠা তাছাড়া এই শ্রেষ্ঠা আর কেউ পেতে পারে না বর্তমানে সবের কাহিনীটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওর সেদের উপর অত্যন্ত ভালোবাস করতেন বলতেছেন ট্রেনে যাচ্ছি হঠাৎ করে একটা আরে জটাধারী কপালে ফোটা চন্দনে চন্দনে চর্চিত আর কি চন্দনের ফোটা হাতে ত্রিশূল সাধু বাবা আমি আলিগড় ইউনিভার্সিটিতে বিএসডি করেছি যাওয়ার সময় দেখতাম ট্রেনে আমাদের টিকিট লাগে না গেরুয়া বসন হাতে থাকবে একটা ত্রিশূল কপালে চন্দনের ফোটা থাকবে এই গাদার কোন কেউ আছে সেখানে হাতে একটা কেটলি থাকে ভিক্ষা করে মহিলা পাশে দেয় সারা ভারত চষে বেড়ায় আর গাঞ্জা খায় সাধু বাবার কিছু লাগে না ওই এক সাধু বাবা উঠেছেন সবাই সেখানে নমস্কার করতেছে আর পয়সা দিতেছে কেটলির মধ্যে তো কতক্ষণ দেখার পরে আমি সাধু বাবাকে জিজ্ঞাসা করলাম যে সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি সাধু বাবা কথা বললেন না কথা না বললে শুধু বললেন হুম তার মানে পারো স্বল্প ভাষিত তো মুড়িদরা বলতেছে যে আপনি সাধু বাবার সাথে কথা বলেন আপনি জানেন উনি কে উনি হিমালয়ের পাদদেশে বনে তারপরে গভীর অরণ্যে জঙ্গলে বহু জায়গায় সাধনা করে সিদ্ধি লাভ করে একেবারে ওই অবতারত্ব লাভ করে ফেলেছেন আর আপনি তার সাথে হুজুর মানুষের কথা বলবেন কত জায়গায় দেখবেন যে অনেকে শিকল করে আসে কারণ আজ মিনে চোদ্দ বছর খেদমত করে হুজুরের কাছে তাবার শিকল বাইন্দা চোদ্দ বছর যাবৎ ঘুরতেছে আরে আল্লাহ তার শিকল বান্ধিতে কে কইছে ছাগল খায়গা তার মধ্যে দুর্গন্ধ পোকা আমাদের ঘুরতেছে কয়েক জিনিস আছে জিনিস আছে ল্যাংটায় থাকলে তো আরো কয়েক জিনিস আছে জিনিস যখন দেখাই যেতেছে কাপড় তার পরে নাই সম্মানিত উপস্থিতি যাই হোক সাধু বাবাকে জিজ্ঞেস করে সাধু বাবা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি বলে হুম যে সবচেয়ে বড়কে আপনি কতক্ষণ চুপ করে থেকে তর্জনীয় অঙ্গলি ঊর্ধ্ব দিকে তুলে আকাশের দিকে বিস্ফারিত নয়নে তাকে বললেন উনি কে নাম বললেন না এইভাবে তাকে বলেন উনি বেশ আর মানুষের সবচেয়ে নম্রতা সবচেয়ে আনুগত্য সবচেয়ে দাসত্ব প্রকাশের ভঙ্গিমাটা কি ভাবটা কি সেটা কি দাঁড়াইলেন হ্যাঁ কোর্টে নিয়ম আছে সব উকিলে দেবে মাথানত করবে তারপর আদালতে কোথায় যান রুকুতে চলে গেলেন আর সবচেয়ে যখন আরো অনুগত দাসত্ব প্রকাশ করে তখন কোথায় চলে গেলেন সিজদায় মাথাটা মাটিতে লাগানো হলো বাংলার তাওয়াজ নম্রতা দাসত্ব প্রকাশের সবচেয়ে বড় অবলম্বন কি মাথারা সিজদায় জিজ্ঞাসা করলাম সবচেয়ে বড় হলেন উনি আর বান্দার সবচেয়ে দাসত্ব প্রকাশের ভঙ্গিমাটা ভাবটাকে উনি আবার খুব স্বল্প ভাষায় বললেন যে সাষ্টাঙ্গে প্রণাম পূর্বক মাথা মৃত্তিকায় তাহলে আরেকটা প্রশ্ন করি সাধু বাবা এদিকে মুড়িদেরা তো খুব বিরক্ত হচ্ছে কেন রাজা যত বলে পারি সব দলে বলে তার সকল তখন আরো বলে যে আপনি কি উনি সাধু বাবা আপনি নিজেই কি উনি বলে আর প্রাচীন কথাকার আমি উনি হতে যাব কেন উনি উনি আমি আমি সবচেয়ে উপরে হলেন উনি আর বন্দার দাসত্ব প্রকাশের সবচেয়ে বড় ভাব হল মানে চিন্তা করা বান্দার সবচেয়ে বড় দাসত্ব যেটা সেটা সবচেয়ে বড় সেই পাবে আপনি নিচ্ছেন কেন যুক্তির কথা সাধু বাবা তখন হতভম্ব হয়ে বললেন যার বাঁচে এটা কি আমাকে দিচ্ছে না আমি নিচ্ছি আমি তো মাধ্যম মাত্র বান্নার দাসত্বটা এর দাসত্বটা আর ওই প্রকাশটা আমি শুধু ভগবানের কাছে পৌঁছে দিচ্ছি সাধু বাবা তাহলে আরেকটা প্রশ্ন আসে আপনার সবচেয়ে উপরে যে আপনার ধর্মের তিনি কি আপনার চেয়েও ক্ষমতার দিক থেকে কম নাকি এই প্রশ্ন কেন যে আপনি নিয়ে তার কাছে পৌঁছাইতে হয় আর তিনি নিজে নিতে পারেন না তার মানে তিনি আপনার চেয়েও দুর্বল আর আপনার চেয়ে তিনি দুর্বল তিনি সবচেয়ে উপরে হয় কি করে তিনি ধরো আপনার সাথে এক স্তর নিচেই আছেন এক পথে আটটাও হয় আপনার সর্বোচ্চ হতে হবে আর সিজদাটা আপনি পাবেন আর তিনি যদি সর্বোচ্চ হয় তাহলে আপনার সামনে সিজদা হবে না তার জন্যই হবে আর যদি মনে করেন ভগবান স্বয়ং নিতে পারে না তাহলে তিনি তার চেতু দুর্বল আপনার চেতু দুর্বল সুতরাং হয় আপনি পাবেন না তাহলে উনি পাবেন না দুজনে একজনকেই পেতে হবে একজন কোন মাধ্যম তো চলবে না মাধ্যম হলেই উনি আপনার চেয়ে দুর্বল হয়ে পড়বেন এটাকে ইসলাম শেখ বলেছে এগুলা তো আমরা পূজা করি না এরা সুপারিশ আল্লাহর কাছে আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেয় মাত্র আল্লাহ আলা লিল্লাহি দ্বীনুল আল্লাহর জন্য তো একেবারে নির্ভেজাল নিরঙ্কুশ কোনো মধ্যস্থতা নাই